মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত পিস টিভির দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি যুবকদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান বর্তমান সময়ে যুবকদের দায়িত্ব এবং কর্তব্য যুব সমাজ তার দেশে তার রাষ্ট্রে তার সমাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন যদি সেই যুব সমাজ সত্যিকার আদর্শ শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে তৈরি করে নিতে পারেন আর এই জন্য দরকার সামাজিক দায়বদ্ধতা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পারিবারিক দায়বদ্ধতা এবং যুবকদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য যথাযথ দিক নির্দেশনা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে তিনজন ইসলামী বিশেষজ্ঞ চিন্তাবিদ শিক্ষাবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রথমে আমরা তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে যিনি আছেন আমার কাছে অত্যন্ত বিজ্ঞ ব্যক্তিত্ব ইসলামিক টিভি ব্যক্তিত্ব আলোচক গবেষক শাহ অলিউল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরও আছেন আমাদের সঙ্গে শায়েখ ইউসুফ আব্দুল মজিদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমি আহমদুল্লাহ প্রথমে আমি আমন্ত্রণ জানাবো আমাদের শাহেক শাহ অলিউল্লাহকে যে যুবকদেরকে যে এই যে যথাযথ দিক নির্দেশনা প্রদান করা তাদেরকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে রাষ্ট্রের দায়িত্ব আছে আমাদের সমাজের নেতৃবৃন্দের দায়িত্ব আছে আছে পরিবারের যারা প্রধান তাদেরও দায়িত্ব এই দায়িত্বটিকে আপনি একটু বিশ্লেষণ করবেন আমাদের সামনে আসলে বর্তমান যুগ সন্ধিক্ষণে আধুনিকতার পরম এবং চরম স্পর্শে বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের সামনে আমরা আজ যেন দিন দিন নতুন দুনিয়া হাতে পাচ্ছি নতুন পৃথিবী হাতে পাচ্ছি নতুন দিন আর মুহূর্ত হাতে পাচ্ছি সহজ কথায় আধুনিকতা আমাদেরকে যেন এক অক্টোপাশে বন্দি করে ফেলতে চাচ্ছে আর তাই আমরা উম্মাদের মতো ও বেবিলনের বাসিওয়ালার মতো তার বাসির আওয়াজের মতোই পিছনে পিছনে ছুটে যাচ্ছি কোথায় যাচ্ছি খবর নাই সেই সেই কিন্তু না বন্ধু এই যে নতুন আবিষ্কার সময়ের পরিবর্তন প্রতি মুহূর্তে নতুন দিগন্ত উন্মোচন এই সব কিছু আল্লাহ সুফানার দান তিনি নবুয়ত এবং রেসালাত দিয়ে যুগে যুগে মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়াটাও বাধ্যতামূলক করেছিলেন আমরা যদি মোহাম্মদ সাল্লাহ আলী জন্মের আগে তার জন্মের প্রায় সাড়ে সাত হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসালাম কাবাগর পুনর্নির্মাণের মতো শ্রেষ্ঠ ভালো কাজ করে মোহাম্মদ সাল্লাহামের জন্য দোয়া করেছেন এবং তার কাজ কি হবে বলতে গিয়ে বলেছেন রব্বানা আসফিহিম ইব্রাহিম আলী বলেছেন রবুল্লান কবুল করেছেন তাই বিজ্ঞানের চরম উৎকর্ষতা দেখে স্তম্ভিত হয়ে যাওয়া অথবা বিজ্ঞানের পিছনেই দৌড়ায় আল্লাহকে ভুলে যাওয়া উচিত নয় তবে হ্যাঁ সময়ের এই তালে মুসলমান চলবে নেতৃত্ব দিয়ে কখনো অনুগত গোলাম হয়ে নয় অবশ্যই এবং এই জিনিসটাকে নিশ্চিত করার জন্যই রব্বুল আলমিন যেন কোরআন আল কেরিমের একটি ছোট্ট সুরা নাজিল করে দিয়ে আমাদের সবাইকে বলেছেন ওয়াল আস সময়ের কসম যুগের কসম ইন্দাল ইনসান সকল মানুষ ক্ষতিগ্রস্ত যারা সময়ের পিছনে দৌড়াবা গা ভাসায় দেবা অন্যায় অপরাধের সাথে অশ্লীলতার সাথে এইডসে মারা যাবা মানে বিভিন্ন রকমের বিপর্যয় বিভিন্ন অকল্পনীয় অপরিচিত রোগ এসে ঝেপে পড়বে কিছুই করার থাকবে প্রাকৃতিক বর্তমানে যে এই যে হাতের উপার্জিত প্রতিফলের কারণে সব জায়গায় বিপর্যয় কিন্তু হ্যাঁ যদি বাঁচতে চাও এর থেকে রব্বুল আলী বলেছেন তাহলে জেনে রেখো বেঁচে থাকবে চারটি গুণের অধিকারী মানুষ আল্লাহ দিন আমানো যারা ইমান আনবে ও আমিলু হাত ভালো কাজ করবে তিন নাম্বার ওয়া তাওয়া সৌবিল হাক্কি একজন আরেকজনকে ওসিয়ত করবে অন্তিম উপদেশ দিবে সত্যের উদ্বুদ্ধ করবে উদ্বুদ্ধ করবে সম্পাদন করার জন্য একজন আরেকজনকে এগিয়ে দিবে এবং ধৈর্যের জন্য সবরের জন্য আর সৎ কাজ সম্পাদন করতে গেলে এখানে স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা আসবে বাধা আসবে এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে এখানে ধৈর্যের পরিচয় দিতে এবং তাওয়াসুবিল হক মানেই হলো সত্য ন্যায় কল্যাণ নিজে করবে আরেকজনকে করতে বলবে এবং নিজে করতে গিয়ে আরেকজনে করতে গিয়ে যত প্রতিবন্ধকতা আসবে তাকে মারিয়ে যাবে অবনত হয়ে নাই বরং তাকেও সৌভাগ্যের নিদর্শন দেখানোর মাধ্যমে আমাদের সাহেব যে বিষয়টা আমাদের যুবকদের সামনে তুলে ধরেছেন যে এই যৌবনকালে একজন আরেকজনকে সৎ কাজের জন্য অনুপ্রাণিত করবে এমনকি এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু আন্তরিকভাবে যে উপদেশটি দেওয়া হয় একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে যাকে বলা হয় এই শব্দ থেকে আমরা এখানে এটি অর্থ পাই যে মনে প্রাণে যুবকদেরকে সৎ কাজের জন্য অনুপ্রাণিত করা তো যুবকদেরকে এই যে সৎ কাজের দিকে অনুপ্রাণিত করা তাদেরকে সৎ কাজ শিক্ষা দেওয়া এটা পারিবারিক দিক থেকে একজন পরিবারের প্রধানের কি দায়িত্ব এবং এখানে একজন পরিবারের প্রধান কিভাবে দায়িত্বটি পালন করতে পারেন একটু আমাদের প্রফেসর সাহেব বলবেন আমরা যুবকদের বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো এখানে আমরা যদি একটা সমাজের অথবা পরিবারের দিক থেকে বিষয়টাকে দেখি তাহলে দেখব যে এই কাজে পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারপরে রাষ্ট্রের তো আসেই হ্যাঁ। তো সেখানে এই যুবকদেরকে সৎকর্মে উৎসাহিত করা উপদেশ দেওয়া তাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকা এই কথাগুলো আমরা সহসাই নীতিবাক্য হিসাবে বলতেই পারি সবার কাছেই কিন্তু আমরা শুনি কিন্তু বিষয়টা যেটা সেটা হলো যে এর বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা বা কেউ নিয়েছেন কিনা এই দৃষ্টিকোণ কিন্তু যদি আমরা দেখি তাহলে দেখবো যে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম অন্যান্য যারা নীতিবাক্য দিয়েছেন তাদের মতো নীতিবাক্য ওনারও পাওয়া যাচ্ছে কিন্তু এই ব্যতিক্রম হলো এই জায়গায় নিজে করে নিজে করেছেন অথবা নিজে বাস্তব পদক্ষেপ নিয়েছেন যে একটা যুবক সে যদি সৎকর্ম করতে যায় তাহলে তার কি সমস্যাটা হতে পারে অথবা অসৎ কর্ম যদি সে করে তাহলে সে যে ক্ষতিটা হবে সেই ক্ষতি থেকে বাঁচাতে হলে এই যুবককে ফিরাতে হলে আমি তো প্রত্যেকটা যুবকের পিছিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না তার হাত ধরেও দাঁড়াতে পারবো না তা তাহলে সে ফিরবে কিভাবে তো এই জিনিসটা যদি আমরা মহানবী ইসলামের জীবনে আমরা দেখি তাহলে দেখব যে উনি কিছু বাস্তব পদক্ষেপ নিয়েছেন যেমন একটা যুবককে আপনি অসৎ কাছ থেকে ফেরানোর জন্য তাকে যেভাবে উপদেশ দিলেন সেভাবে কিন্তু একটা পরিবেশও সৃষ্টি করার দরকার তো সেখানে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো যুবক ইচ্ছা করলেই করতে পারে না এটা পরিবারের হাতে আছে যেমন তার এখন যৌবনের তাড়নায় সে বিপদগামী হয়ে যেতে পারে এই বিপদগামী তার পূর্বেই পরিবারের কিছু দায়িত্ব আছে যেমন সে যদি এখন ইচ্ছা করে যে আমি একটা বিবাহ করবো অ্যান্ড যৌথ ফ্যামিলি যদি হয় তাহলে ইচ্ছা করলেই বিবাহ করতে পারে না সেখানে তার পিতামাতার একটা দায় দায়িত্ব আছে এবং বিষয়টা এরকম যে ইচ্ছা করি সেই পিতামাতাকে যে বলবে আমার বিয়ে করে দাও সেটাও কিন্তু হচ্ছে এটা আমাদের তাহলে উপযাচক হয়ে পারে না তাহলে এই কাজটা কিন্তু পিতামাতা থেকে উপযাচক হয়ে কাজটা করা দরকার নিজেদের এটা পিতামাতার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দায়িত্ব হয়ে যাচ্ছে এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই দায়িত্বটি দেয় দেয় এটা আমি বলছিলাম যে তাহলে দায়িত্বের একটি হলো যখন ছেলে বা মেয়ে বিবাহ হ্যাঁ। উপযুক্ত হবে তাদেরকে বিয়ের ব্যবস্থা তাহলে পরিবেশটা সৃষ্টি করাটা কিন্তু পরিবারের দায়িত্ব হয়ে পড়ছে আপনি যেটা বলছিলেন যে পরিবারের দায়িত্বটা কি পরিবারের দায়িত্ব হলো যে একজন যুবক সে সৎকর্ম করবে তারও পরিবেশ সৃষ্টি করে দেওয়া এবং অসৎ কাজ থেকে যাতে সহজেই সে বিরত থাকতে পারে তারও কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া আপনি একটা বাচ্চার সামনে একটা চকলেট দিলেন দিয়ে বললেন যে চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায় এই বলাটা একটা প্রহসন অথবা একটা মানে বুকামি ছাড়া আর কিছু কি এখন থেকে চকলেট সরাই রাখতে সরাই রাখতে হবে এখন একটা যুবক যুবতী তাদের সামনে সব ধরনের অসৎ কাজের লাভ দোকান খুলে আপনি বসাই দিবেন আর বলবেন যে এই দোকান থেকে কিছু নিতে হবে না লোভনীয় সব সহজলভ্য করে দিলেন এটা তো হয় না এই জন্য মহানবী ইসলাম আরেকটা হাদিসে যে যুবককে বলছেন যে দেখো তোমার উপরে তুমি যদি তোমার নিজের যৌবনকে যৌবনের কিছু তাড়না আছে তাকে নিয়ন্ত্রণ করতে চাও যৌবনকে সৎপথে তুমি ব্যবহার করতে চাও এই যৌবনের যেটা আদর্শ সত্য সত্য অটল থাকতে চাও তাহলে তুমি একটা সহজ কাজ করতে পারো কি কাজ করতে পারো যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও বিবাহ খুঁজো কিন্তু এই বিবাহ করাটা তো খুব সহজ বিষয় না এটার সাথে আরেকটা মানুষের জীবন যৌবন আরেকটা মানুষের সাংসারিক দুনিয়া অনেক কিছু সেই জন্য তাকে বলে দেওয়া হলো যে তোমার এই সময় যদি তোমার হাতে এরকম কিছু থাকে যে এখনই তুমি বিবাহ করতে পারো বাস ওকে ফলে এটা জবাজ তুমি বিবাহ করে ফেলো না পারো তা যদি না পারো তাহলে তুমি সংগ্রহের চেষ্টায় লেগে যাও বিষয়টা হচ্ছে এরকম যে একটা যুবককে ওই কাজ থেকে ফেরত আনার জন্য আপনি যেহেতু এখনই কোনো হাতিয়ার তার হাতে দিতে পারছেন না তো তাকে একটা আলটিমেটাম যখন ধরাই দিলেন যে ঠিক আছে তুমি বিবাহ নিশ্চয়ই করবা তোমার এই সৎ যৌবনকে অসৎ কাজে যাতে না ব্যবহার হয় তার জন্য তুমি অবশ্যই পদক্ষেপ নিবা তবে একটু সময় তুমি নিতে হবে এই যে একটা আলটিমেটাম তাকে দিলেন যে তুমি কিছু আশ্বাস বাণী পেল তো এদিক দিয়ে আমরা দেখবো যে মহানবী আসলাম তিনি যে হাদিস দিয়ে তার কথা দিয়ে যুব সমাজকে এই খারাপ কাজ থেকে বিরত রাখার বাস্তব কিছু পদক্ষেপ তুলে ধরেছেন যে এই এই কাজ করলে পরিবার যদি এইসব পদক্ষেপ নেয় সমাজ যদি এইসব পদক্ষেপ নেয় তাহলে তার সামনে থেকে এই এইসব খারাপ জিনিসগুলো যখন দূরবিত হবে অথবা সহজলভ্য হবে না তো নর্মালি তার বিপদগামিতা থেকে বেঁচে থাকা একটু সহজ হবে তাকে এই পদ্ধতিটা যদি অবলম্বন করা যায় তাহলে দেখা গেল যে সে নিজেও রক্ষা পেল প্লাস সে নিজেও সৎকর্মশীল হয়ে গেল তো ধন্যবাদ দুই দিক দিয়েই আমরা অবশ্যই একটু পরে ফিরে আসতেছি আলোচনায় সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো আমাদের ছোট্ট একটি বিরতি নেয়ার বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসবো আশা করি আপনারা আমাদের এই আলোচনার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা জানা আপনার অধিকার আর আমার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 সুস্থ সুন্দর দাম্পত্য জীবন এবং যৌন বাসনা চরিতার্থ করার পবিত্র একটা ব্যবস্থা ব্যবস্থা যেটা মহান রব্বুল আলমিন কোরআনুল করিমে আমাদেরকে অনুমোদন করেছেন এবং রসুল করিম সাল্লাহ যুবকদেরকে নির্দেশ দিয়েছেন ইয়া মাহাসার সাবাব মানে সুতা আমিন কুমল বা আফাল জওয়াস যে যুবক হয়েছ তোমার বিয়ে করার ক্ষমতা আছে তোমার স্ত্রীর ভরণ পোষণ করার ক্ষমতা আছে তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো এটাই তোমার চারিত্রিক পবিত্রতা রক্ষা করবে তোমার রক্ষা করবে তোমার চারিত্রিক পবিত্রতা তোমার চোখের হেফাজত এগুলোর জন্য অত্যন্ত সহায়ক হবে রক্ষা কবচ হিসেবে কাজ করবে তো এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের যুবকেরা এখন বিয়ের এই নির্দেশ এতে তারা আগ্রহী হয় না কারণ যে মডার্ন সিভিলাইজেশনের কথা বলা হয়েছে যে পশ্চিমা বা পাশ্চাত্যের যে ধ্যান ধারণা তারা তো তাদের যে ক্ষয়িষ্ণু পারিবারিক মূল্যবোধ তারা চিন্তা করে যে পরিবার ভুক্ত হয়ে স্ত্রী বিয়ে করে এটাকে এক ধরনের বন্ধন ঝামেলা বিগ বার্ডেন আর তাছাড়া বিয়ে ছাড়াও বিয়ের কাজ যদি সম্পাদিত হয়ে যায় এবং খরচ কম আর বিয়ের দায় দায়িত্ব নিয়ে তার বিয়ের যেটা কাজ সে একই কাজ হবে কিন্তু এখানে বিশাল দায় দায়িত্ব কিন্তু এখন মানুষ তো ইকোনমিক মানুষ তো খুবই হিসাবি হিসাবি লোক তারা চিন্তা করে যে যেখানে আমার খরচ কম কাজ একই তো সেখানে আমি কেন যাব এত বড় দায়িত্ব দায়িত্ব নিতে যায় ঝামেলা বহন করতে এই এজ মডার্ন একটা কনসেপ্ট আপনার ওয়েস্টার্ন কনসেপ্ট যেটা এটাকে আমরা ওয়েস্টার্ন কালচার বলতে পারি কালচার বলতে পারি যেটা আমাদের মুসলিম সংক্রমিত হয়ে গেছে এটা হতে পারে আমাদের আকাশ সংস্কৃতির মাধ্যমে আকাশ সংস্কৃতির মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং আজকে তো সারা পৃথিবীটা একটা গ্রামের মতো এক পরিবার সেখানে তাদের আচরণগুলো এবং তাদের ভোগবিলাসের দৃশ্যগুলো যখন আমাদের যুবকরা দেখে এবং তারাও তখন চিন্তা করে একদিকে আমাদের বেকারত্বের মন্দ জিনিসটা দ্রুত ইফেক্ট করে আমাদের আকৃষ্ট এটা সুবিধা দেখা যাচ্ছে কিন্তু অসুবিধাটা যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসুবিধা সামাজিক পারিবারিক দিক থেকে অসুবিধা আচ্ছা আমাদের এই শাহেক যে বললেন যে এই যে যুবকদের বিবাহ না করার যে মানসিকতা বা পাশ্চাত্য সভ্যতার যে প্রভাব আজকের বর্তমান আমাদের সমাজে যেভাবে প্রভাবিত হচ্ছে এই অবস্থায় যুবকদেরকে দিনের পথে এবং তাদেরকে এই সৎকর্মশীল করার ব্যাপারে আলেমুলামা হিসাবে বিশেষ করে একজন ইসলামী চিন্তাবিদ হিসাবে আপনি কিভাবে এই সামাজিক অবস্থাটাকে মূল্যায়ন করছেন ধন্যবাদ আমি খুব বিনয়ের সাথে যুবকদের বলতে চাই যৌবন এই পৃথিবীর জন্য আমানত এবং সর্বশ্রেষ্ঠ আমানত আমানত নিয়ামত আমানত নিয়ামত এবং এই যৌবন যদি নষ্ট হয়ে যায় হারিয়ে যায় অর্থাৎ যৌবনের যদি কেউ অপচয় করে এটা আমরা বলছি না এই আলেম ওলামারা বলছি না জেন্টেলম্যানরাও বলেন money is lost nothing is lost টাকা পয়সা হারিয়ে গেলে কিচ্ছুই হলো না health is lost something is lost আর character is lost everything is lost চরিত্র যার নাই তার কিচ্ছুই নাই তার মানে যৌবনের আমানতকে যে হেফাজত করতে পারে না সে সর্বস্ব হারিয়ে ফেলে প্রশ্ন হলো কেন যৌবন সর্বশ্রেষ্ঠ আমানত এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত বটে এক নাম্বার এই পৃথিবীতে মানুষ বেঁচে রয়েছে জন্মের ধারাবাহিক বাস্তবতায় আর মানব জন্ম নেয়ার যে মূল সূত্র আর তত্ত্ব তা হলো যৌবনের মধ্যে পিতার যৌবনের শুক্রাণু মায়ের যৌবনের ডিম্বাণু নিষিক্ত হয়েই মায়ের গর্বের কারারে মাকিন কারারে মাকিন সুরক্ষিত কুঠুরির মধ্যে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের রক্ত খেয়ে খেয়ে বড় হয়েছি তো এই পৃথিবীতে আমরা জন্ম নিলাম কেমনি মা বাবা থেকে আর মা বাবার যৌবনের পবিত্র আমানত এবং নিয়ামত শরীয়তের বিধান অনুযায়ী একত্রিত হওয়ার কারণে আজকের পৃথিবীতে যারা যৌবনকে ধ্বংস করে দিচ্ছে উন্নত দেশ বলতে আজকের পৃথিবীতে যারা আমি অনুরোধ করবো একটু খুঁজ নিয়ে দেখুন পৃথিবীতে জ্ঞানে বিজ্ঞানে টাকা পয়সায় মডার্ন সায়েন্সে উন্নত হয়ে যারা পৃথিবীকে লিড দিচ্ছে কিন্তু চরিত্র যাদের নাই এদের গিয়ে দেখেন ফ্যামিলি লাইফ নাই ওরা দাদা বৃদ্ধ হয়ে গিয়েছে তার ছেলে মেয়েও বৃদ্ধ হয়তো বিয়েও করেছে কিন্তু বাচ্চা কাচ্চা নাই আর বাচ্চা কাচ্চা নাই কারণ যৌবনের আমানত নষ্ট করেছে আর এক খবিসের জন্য আরেক খবিস কোরআন আল করিমের ভাষায় ওয়াল খাবিসা তুলিল খাবিসিন ওয়াল খাবিস আলিল খাবিসাত পুরুষ খবিস নারীর জন্যে খবিস নারী খবিস পুরুষের জন্যে দুই খবিস যখন মিলিত হয় হয় তৃতীয় আরেকটা খবিস জন্মায় আর না হয় কিচ্ছুই হয় না আর তাই ওদের বংশ তারা স্টপ হয়ে গিয়েছে জেনারেশন গেপ হয়ে গিয়েছে যৌবনেরই আমানত যে রক্ষা করতে পারে না সে নিজেও আমাদের শাইখের আলোচনায় যেটা স্পষ্ট যে যুবকদেরকে এই যৌবনটাকে যে এটা হেলাফেলার বস্তু বা আমি পেয়ে গেছি যেখানে খুশি সেখানে ব্যবহার করব। এই ধরনের ভাবনা থেকে অবশ্যই তাদেরকে পরিহার করতে হবে অর্থাৎ এই আমানতকে হ্যাঁ। যৌবন আমার পূর্বপুরুষ এর আমানত যা সৃষ্টির সূচনা থেকেই ধারাবাহিকভাবে আমানত হয়ে হয়ে আমার কাছে এসে পৌঁছেছে দুই নাম্বার এই আমার যৌবনটা আমার পরবর্তী বংশধরদের জন্য আমানত কারণ আমার কাছে যৌবন আমার পরবর্তী নসল বা বংশধারার আমানত যদি আমি চরিত্র নষ্ট করি তাহলে আমার বংশ বংশধারা নষ্ট হয়ে গেল হারাম হয়ে গেল আর তিন নাম্বার আমি নিজে সত্তা হিসেবেও আল্লাহর গুলাম হিসেবে আমার কাছে রব্বুল আলমিনের হিসাব নেয়ার শ্রেষ্ঠতম অবস্থানের নাম হলো যৌবন যৌবন তো এখানে যে জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে আজকে এই যে পাশ্চাত্য সভ্যতা বলি বা আধুনিক মেকি সভ্যতা যেটা বলি তাদের কাছে যৌবন হচ্ছে এক মূল্যহীন এক মানে এই আনন্দ ফুর্তি করার এটাকে যেমন খুশি তেমন ভাবে খরচ অনিয়ন্ত্রিত উশৃঙ্খলতার হ্যাঁ, প্রতীক আর পাশাপাশি ইসলাম আল্লাহ এই যৌবনটি ইসলামের দৃষ্টিতে হচ্ছে একটি আমানত এবং একটি মস্ত বড় নিয়ামত এখানে আরো একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার যে বর্তমান মেকি সভ্যতা যেটাকে আমরা পাশ্চাত্য সভ্যতা বলতেছি এই সভ্যতায় যৌবনকে তারা অবমূল্যায়ন করার কারণে তাদের পরবর্তী জেনারেশন প্রচন্ড ভাবে কি হয়ে যাচ্ছে বিপর্যস্ত হয়ে যাচ্ছে কোথাও কোথাও জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে পিতা পুত্র সম্পর্ক সেখানে বিলীন হয়ে যাচ্ছে আত্মহত্যা বেড়েছে বহু ধরনের প্রবণতা আর পাশাপাশি ইসলাম এখানে মূল্যায়ন করার কারণে এখনো আমাদের বংশে আমাদের ধারাবাহিকতায় রক্তের এই যে পবিত্রতা সন্তান এটা আমাদের হ্যাঁ। কবিতা বলছিলেন কবিতা হলো কবি বলছে যে আমি আমার যৌবনকে লালন করেছিলাম সংরক্ষণ করেছিলাম এই জন্য বৃদ্ধ বয়সেও সে আমার সঙ্গী হয়েছে অন্তত ইসলামী অনুশাসন মেনে চলার কারণে একজন মানুষ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যৌবনকে ধরে রাখে হয়তো চুল পেকে যায় হয়তো বয়স হয় কিন্তু যৌবনের প্রেরণা আর সত্যি আমানত তার কাছে থাকে যে কারণে সে তার জীবনের প্রত্যেকটি অধ্যায়ও সচল প্রত্যেকটি মুহূর্তেও আনন্দময় এবং তার বংশধারাও কিন্তু প্রতিষ্ঠিত এখানে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ মনে হয় যুক্ত করতে পারি সেটা হলো যে একটা যুবক সে তার পিতামাতার সংসারে আছে এখন এর লাইবিলিটিস কে নিবে যেমন সে যদি বেকার থাকে আপনি তাকে সৎ পথে নিয়ে আসবেন সৎ কাজ করার কথা বলবেন কিন্তু তার যদি কাজ করার আয় করার উন্নতি করার কোনো সুযোগ না থাকে তাহলে তো নর্মালি আপনার আমার এই উপদেশটা তো আসলে কাজে লাগছে না এখন তার বেকারত্ব দূর করতে হলে তার এক কাজের ব্যবস্থা করে দেওয়ার দরকার কাজের সংস্থান করে দেওয়ার দরকার অ্যান্ড সেটা দেওয়ার দরকার আলহামদুলিল্লাহ যদি দিতে পারেন ভালো কথা তাহলে তো সে সংশোধন হওয়ার সুযোগ পাইল কিন্তু যদি আপনি কাজও দিতে না পারলেন এই রকম সময়ে আমরা দেখছি যে এই বিভিন্ন সমাজে যেটা হচ্ছে যেমন যেটা মডার্ন দেশগুলোর কথা উনি বললেন যে সেখানে দেখা যাচ্ছে যে আঠারো বছর পর্যন্ত সে হলো পরিবার ভুক্ত এরপরে আলাদা ঠিক আছে হ্যাঁ। আঠারো বছরের পেরিয়ে গেলে তখন পিতামাতার কোনো দায় দায়িত্ব নেই সে যদি মরেও যায় সরকারও কেউ কিছু বলবে না সমাজও ওই পিতামাতাকে কিছু বলবে না তাহলে এই আঠারো বছরের পরে এমনও দেখা গেছে যে একটা মেয়ে আঠারো বছর বয়স হয়ে গেছে এরপরে ওই মেয়ে বাপের বাড়িতে থাকতেছে কিন্তু ঘর ভাড়া দিয়ে থাকতে হচ্ছে এখন এই মেয়েটা ঘর ভাড়া কীভাবে শোধ করবে তখন সে যদি ভালো কাজ পায় আলহামদুলিল্লাহ কিন্তু কাজ না পেলে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনারা আমরা সবাই মানে হ্যাঁ। ডক্টর লোকমান যেটা বলেছেন এটা পশ্চিমা সভ্যতার বাস্তবতা ইসলাম কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও যদি তার উপরে সংসারে শুধু তাই না মা বাবা যদি দরিদ্র হয় ধনী লোকের জাকাতের টাকাও হ্যাঁ। সম্মানিত আমাদের সেই অতিথিবৃন্দ যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আলোচনায় যেটা স্পষ্ট হয়েছে যে যুবকদের যৌবন এটি একটা অত্যন্ত মূল্যবান নিয়ামত এবং এটি একটি আমানত এটিকে সংরক্ষণ করলে এটিকে হেফাজত করলে এই যৌবন যেমনিভাবে ব্যক্তিকে সমৃদ্ধ করে তার পরিবারকে সমৃদ্ধ করে তার ভবিষ্যৎ জেনারেশনকেও সেইভাবে সমৃদ্ধ করে আর আজকে আমরা যেখানে মেকি সভ্যতায় দেখছি তারা এটাকে নিয়ে যত বেশি উদাসীনতার পরিচয় দিচ্ছে ততই সেখানে এক বিপর্যয়কর অবস্থার সৃষ্টি হচ্ছে আল্লাহ সুবাহান ওয়াতাল আমাদেরকে এই ধরনের বিপর্যয় থেকে হেফাজত করুন এবং আমাদেরকে সঠিক পথে